أنفسكم من السوء والعزم على السوء أو تخفوه تسروه يحاسبكم يخبركم به الله يوم القيامة فيغفر প্রথম ক্যারেক্টার হলো জজম ফয়াগফির লিমাইয়া শাউল মাগফিরাতালাহ যাকে ক্ষমা করার ইচ্ছে করবেন তাকেই তিনি ক্ষমা করবেন ويعذب من يشاء تعذيبه والفعلان بالجزم عطفا على جواب الشرط আগের যে জবাবের শর্ত ইউহাসিবকুম ইউহাসিব এর উপরে আতফা হবে ফায়াগফির ওয়ার রাফঈ মানে ওই ওয়াল ফি'লান বিল বিল রাফঈ তাহলে ফাহুয়া এই সূরাতে একটা হুয়া মুবতাদা মাহজুব থাকবে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির শাইএর মধ্যে অমিনহু মুহাসাবাতুকুম ওয়া জাযাউকুম আমানা সাদাকার রাসূল মুহাম্মাদুন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহ من القرآن والمؤمنون عطف عليه কুল্লুন তানভিনুহু ইওয়াদুন আনিল ইলাইহি মানে কুল্লুন মানে কুল্লুম মিনার রাসূল ওয়াল মুমিনিন সবাই আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বিল ওয়াল কিতাবিহি আছে ওয়া রুসুলিহি ইয়াকুলুন লা নুফাররিকু বাইনা মির রুসুলি রসুলদের মধ্যে কারোর মাঝে আমরা কোনো পার্থক্য করি না রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ফানুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ যে কাউকে মানি কাউকে মানি না না সবাইকে মানি আমরা সবাইকে মানি কামা ফাআল আল ইয়াহুদ ওয়ান নাসারা وقالوا سمعنا ما أمرتنا به سماع قبول وأطعنا نسألك غفرانك আমরা আপনার কাছে ক্ষমা চাই ربنا وإليك المصير المرجع بالبعث ولما نزلت الآية التي قبلها সকাল মুমিনুনা মিনাল ওয়াসওয়াসাতি ওয়া শাক্কা আলাইহিমুল মুহাসাবাতু বিহা পূর্বের আয়াত ইন তুখ ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ যা প্রকাশ করো এবং যা গোপন করো সবটারই আল্লাহ তাআলা হিসাব নেবেন আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াতুল্লাতি কাবলাহা দ্বারা উদ্দেশ্য এটা ওই আয়াত যখন নাজিল হলো শাকাল মুমিনুন মুমিনিনরা রসুল সাল আলী হাসাল্লামের কাছে এসে বললেন আল ওয়াসওয়া হুজুরের কাছে শেখায়ত করছেন ওয়াসওয়াসার যে ইয়া রসুল্লাহ আমাদের দিলের মধ্যে তো ওয়াসওয়াসা কতই আসে এখন এইটার যদি হিসাব হয় কত মুশকিল সাক্কা আলিহিম আল মহাসাবা তো বিল ওয়াসওয়াসা ওয়াসওয়াসারও মহাসাবা হবে এটা তাদের কাছে খুব কঠিন মনে হইতেছে তখন আয়াত নাজিল হয়েছে ফানাজালা নাফসান বান্দার যতটুকু সাধ্য আছে ততটুকু হুকুমি আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দেন তার মানে আল্লাহ তালা নীতি এটা যে আল্লাহ তালা বান্দার উপরে ওই হুকুম অতটুকু হুকুমই দেন যতটুকু বান্দার সাধ্যে আছে এই কথাটা আল্লাহ তালা বলছেন তো বলছেন মানে এর খেলাফ আল্লাহ তালা করেন না অতএব আল্লাহ তালার যত হুকুম আছে সব হুকুম সেটা আল্লাহ আমাদের বান্দার সাধ্যের ভিতরে এখন কেউ যদি আল্লাহর কোন একটা হুকুমের ব্যাপারে বলে যে এটা তো আমাদের সাধ্যের বাইরে এটা বলে সে এই আয়াত দিয়ে দলিল দিল তাহলে এটা আল্লাহ তালার উপরে আল্লাহ তালার উপরে এতেরাজ করা লাজিম আসবে না আল্লাহ তালা বলতেছেন যে সাধ্যের বাইরে আমি হুকুম দেই না এখন সে বিশেষ কোনো একটা হুকুমের ব্যাপারে বলতেছে এটা তোমাদের সাধ্যের বাইরে আল্লাহ তালা সাধ্যের বাইরে হুকুম দেন না এই কথাটা বলে দিচ্ছেন এর অর্থই হলো যত হুকুম দিছে সবগুলো তোমাদের সাধ্যের বাইরে এখন কোন হুকুমটা আমাদের সাধ্যের ভিতরে আর কোনটা বাইরে এই মাপকাঠিটা কি আমাদের কাছে কি আমাদের কাছে আমাদের কাছে হলে তো সার ছিল যে যেটা মনে করবো যে হুকুমটা আমার কষ্ট হয়ে যেতেছে সে বলবো ও এটা তো সাধ্যের বাইরে তাই না আল্লাহ তালা সব হুকুম দিয়েছেন আমাদের সাধ্যের ভিতরে তার মানে সবগুলো তোমাদের সাধ্যের এখন যদি তোমাদের কোনো ফেলের কারণে পরিবেশ এত খারাপ হয়ে যায় যে এখন তোমাদের কাছে মনে হয় সাধ্যের বাইরে এই পরিবেশটা তোমরা কেন বানাইছো এটার জন্য আমি তোমাদেরকে ধরবো এই পরিবেশটা ঠিক রাখা এটা তো তোমাদের সাধ্যের ভিতরে ছিল একটা সময় এখন তোমাদেরও সাধ্যের ভিতরে তোমাদের কাছে মনে হইতেছে আর কি সাধ্যের বাইরে লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত আই মিনাল খাইরি আই বহু বান্দা ইচ্ছে করে যেটা কামাই করবে এর প্রতিদান সে পাবে মানে বান্দা যেটা করবে সেটা সে পাবে অন্যের গুনাহের কারণে তাকে শাস্তি দেওয়া হবে না লা আহাদুন আহাদিন ওয়ালা বিমা যেটা সে করে নাই এটার জন্য তাকে ধরা হবে না মিম্মা ওয়াসওয়াসাত বিহি নাফসু যেটার ওয়াসা তার অন্তরে আসে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না পাকড়াও করবেন না আমরা যদি ভুলে যাই অথবা আমাদের থেকে ভুল হয়ে যায় তারাকনা আমাদিন কামা আখবারতা বিহি কামা বিহি মান যেমন আমাদের পূর্বে যারা ছিল তাদের খাতাটাকেও আপনি ধরে ফেলতেন এটা আমাদের বেলা আল্লাহ করেন না মেহরবানি করে এবং এই উম্মত থেকে উঠাই দিয়েছেন হাদিসের মধ্যে আসছে না তাহলে আল্লাহ তাআলা যখন উঠাই দিয়েছেন এরপর আবার চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে আল্লাহ আপনি যে এই নিয়ামতটা এটা আমরা শুকুর আদায় করতেছি এটা ফাসু আলহু এতেরাফুম উঠায় আল্লাহ তালা দিছেন তারপরও এটা চাওয়া হচ্ছে যে আল্লাহ তালার নেয়ামতের স্বীকারোক্তিটা তার মানে এটা নতুন করে কিছু চাইতেছে এটা না যেটা আপনি করেন না এটাই আমরা বলতেছি যেন আপনি আমাদের উপর কঠিন হুকুম চাপিয়ে দেবেন না কঠিন হুকুমের বোঝা চাপাবেন না আমরান হামলু এমন হুকুম আমাদের উপর চাপাবেন না যেটা বহন করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে কামা হামাল তাহু আলিন কাবলিনা আইবানি ইসরাইল তাদের উপরে যে সকল কঠিন বিধান আপনি দিয়েছিলেন মিন কাতলিন নফসি ফি তাওবা ওয়া ইখরাজ রুবুইল মাল ফি যাকাত ওয়া করদি মাওদি'in নাজাসা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به من التكاليف والبلاء এমন হুকুম এমন বিষয় আমাদের উপরে চাপাবেন না যার সামর্থ্য আমাদের নেই মিনা তাকালিফ ওয়াল বালা এই আগের কথাটাকে আবার বলা হয়েছে ও আফু আন্না আই ওম বানা আমাদের গুনাহগুলোকে আপনি মিটিয়ে দেন লানা ফির রহমা জিয়াদাতুন আলাল মাগফিরা মানে আগে তো মাগফিরাত চাওয়া হয়েছে এরপর আবার রহমত আপনি মাফও করে দেন আবার একটু রহমতও করেন মাফও করেন আবার একটু অতিরিক্ত দয়াও করেন এটা এটা মেশাল মেসাল ওই যে এক বুজুর্গ দিয়েছিলেন যে আমরা আল্লাহ তালা কাছে দুইটা জিনিস চাই আল্লাহ আপনি আমাকে মাফও করেন আবার একটু দয়াও করেন এটা হলো এমন যেমন কোনো এই মা নিজের বাচ্চাকে মারছে মারার পরে বাচ্চা অনেক বেশি কাঁদতেছে পরে বাচ্চা মায়ের উল্টা মায়ে মায়ে লেগে গেছে পরে মা তার কান্না থামাবার জন্য বলতে চাচ্ছে থাক বাবা তুই যেটা করছিস তুই মাফ করে দিস এবার ওই ওর অনেক বেশি কষ্ট পাইছে যে এই জন্য এখন বলতেছে যে ঠিক আছে আপনি মাফ করে দিয়েছেন যখন আবার এবার একটু আদরও করে দেন মাফও করেন আবার একটু আদরও করেন এইটা হলো ফিরলা না আবার হামলা আপনি আমাদেরকে মাফও করেন আবার এরপর একটু আদরও করে দেন আপনি মারলেন যে আন্তা মাওলানা সৈয়দুনা ওয়া মুতাওয়াল্লি উমুরিনা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন কাফেরদের উপর আপনি আমাদেরকে সাহায্য করেন ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا سيدنا ومتولي أمورنا কাফেরদের উপর আমাদেরকে সাহায্য করুন সাহায্য করুন প্রমাণ কায়েম করার মাধ্যমে সাহায্য আর আরেকটা হলো তাদের সঙ্গে যে যুদ্ধ হবে যুদ্ধের মধ্যে আপনি আমাদেরকে বিজয় দান করেন এই গালাবা দেওয়ার মাধ্যমে আমাদেরকে সাহায্য করেন কারণ মাওলার শানিত হলো যে তিনি তার কাছে যারা আশ্রয় চাইবে তার গোলাম যারা তাদেরকে তিনি সাহায্য করবেন মাওলা দুই মাহানার মুস্তারাক মুস্তারাক না দুইটা মাহানার মধ্যে আবিদ আবিদাহ যে মাওলা তার উপর সাহায্য করবে আয়া এই আয়াত যখন নাজিল হলো অন্য নুসখাতে আসছে আকিবা লাইনের হাসে সবি এবং হাসে জামালের নুসখাতে কফের পরে ইয়া আসছে আকিবা তো ধরুন এটাও আবার ঠিক আছে আকিবা এটাও সেই আছে আকিবা বিমানা বাদা তো আকিবা আকিবা দুটাই সাহি প্রত্যেকটা শব্দের পরে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয়েছে কদে ফালতু শেষে যে দোয়াগুলো এই জন্য ওগুলো পড়ার সময় থেমে থেমে পড়া চাই ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا এই প্রত্যেক শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কদে ফালতু কদে ফালতু কদে ফালতু এটা বলা হয়েছে সূরা বাকারা শেষ হলো মোগল বাদশাদের মধ্যে কোন এক বাদশাহ নামটা ভুলে গেছি আলমগীর হবেন অথবা অন্য কেউ হবেন পরেশগার বুজুর্গ বাদশাহ উনি ওনার ছেলেকে এক মৌলবী সাহেবের কাছে কোরআন শরীফ পড়তে দিছেন তো বাচ্চা যখন সুরা বাকারা শেষ করছে তো বাচ্চা এসে আব্বার কাছে বলছে যে সুরা বাকারা শেষ হয়েছে তো ওই বাদশাহ তিনি মোটা অঙ্কের হাদিয়া পাঠাইছেন দশ হাজার দিনার না এক হাজার দিনার জন্য তো পরে ওস্তাদ এই বাচ্চার কাছে এসে বলছেন অথবা লিখে পাঠাইছেন যে আমি এমন কি বড় কাজ করলাম যে আমাকে এত বড় হাদিয়া দিলেন পরে বাদশাহ বলল তাহলে তো আপনার কাছে আমার ছেলেকে পড়ানো যাবে না আমি তো হয়রান হয়ে গেছি তো বললো কি কি অন্যায় করলাম হবে না বললো যে আপনার কাছে সুরা বাকারার এই দশ হাজার দিনারের দাম সুরা বাকারার চেয়ে অনেক বেশি সুরা বাকারার চেয়ে আপনার কাছে দশ হাজারের দাম অনেক বেশি আপনি সুরা বাকারা পড়াইছেন আমার বাচ্চাকে আমি আপনাকে দশ হাজার দিনার দিলাম আপনি বলতেছেন যে আমি এমন কি কাজ করছি যাতে বিরাট হাদিয়া দিছে তো আপনার দিলেই যদি সুরা বাকারার চেয়ে দশ হাজার দিনারের কদর বেশি থাকে আপনার কাছ থেকে আমার বাচ্চা কোরআন শিব শিখে কি কদরটা বুঝবে সে কথাটা বুঝো নাই আমরা সুরা বাকারা পড়া এটা তো শুধু পড়া মানে তেলাওয়াত করা এতটুকু বুঝি সাহাবিদের কথা যেগুলো হাদিস শরীফে আসে সেখানে পড়া মানে হলো আমরা যদি বলি যে এই হেদায়ার কিতাবুত তহারা শেষ হয়েছে এখানে কোন অর্থে শেষ হয়েছে বুঝি আমরা শুধু খালি এমনটা পরে শেষ করছো কিভাবে এমনটা পড়া যায় শুধু এটা শেষ করছে এটা এই আমরা এখন যে অর্থে বুঝি যে আমি হেদায়ত কিতাবুত তহারা শেষ করছি হেদায়ত কিতাব জাকা শেষ করছি হেদায়ত কিতাবুল হজ শেষ করছি এই যে অর্থে আমরা বুঝি সাহাবা একরাম সুরব আকারা পরে শেষ করছি এই অর্থে ওনারা বুঝতেন কিন্তু এই অর্থে বলো এই অর্থে কি আমাদের সুরব আকারা পড়া হয় এই জন্য সাহাবিদের মধ্যে কেউ যদি সুরব বাখারা পড়ে ফেলছে আলাদা একটা কদর থাকতো ওনাদের কাছে অনেক আক্রামাত আছে না সুরা বাকার মধ্যে যে অনেক কিছু উনি জানেন কত কত সাহাবির ব্যাপারে ঘটনা আসছে যে উনি এই বিয়ে করবেন কিচ্ছুই নাই পরে হুজুরি জিজ্ঞেস করছে এই কোরআন শিব কিছু জানো একজনে পরে বলছে যে হুজুর আমি সুরা বাকারা জানি তো বলছে ঠিক আছে এইটার মোকাবিলা বিয়ে দিয়ে দিচ্ছে তুমি তোমার স্ত্রীকে এটা শিখাই দিও অন্য আরেকজনে অন্য কয়েকটা সুরা জানে তো বলছে ঠিক আছে এইটাই তোমার মোহর এটা দিয়ে বিয়ে দিয়ে দিও ওই সাহাবিদের খুশি আর কি এগুলো কদর হাকিক বাস্তবে কতটুকু আমাদের কাছে সেই কদরটা আছে এই আমরা তোমাকে কোরআন শিব পড়ি জানলেন পড়ে যাই ওইভাবে কি আমরা পড়া পড়ি যেভাবে আসলে পড়া দরকার ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ